الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن عمر رضي الله تعالى عنه ايضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه الحديث চল্লিশ হাদিসের দ্বিতীয় হাদিস ইয়ামন রহমতুল্লাহ আলীর কিতাবের ওমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রথম হাদিসটিও বর্ণিত ছিল বলছেন তিনি যে জলুসুন ইন্দা আলি সাল্লাম কোন এক সময় আমরা রাসুল্লাহ সাল্লামের পাশে বসেছিলাম তাই কোন একদিন যা তাই মানে কোন একদিন তালা আলেনা রাজলুন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে আগমন করলো তালা মানে উদিত হওয়া মানে আসলো এমন ব্যক্তি সেয়াবে যার কাপড় অত্যন্ত সাদা ছিল সদিদ সাবাদি সারে যার চুল অত্যন্ত কালো ছিল সাদা কাপড়ে কালো চুল বা কালো চুলে যদি সাদা কাপড় পরে থাকে তো দেখতে সুন্দর লাগে লায়োরা আলিহ আসার সাফার যার ওপর সফরের কোনো লক্ষণ নজরে আসছিল না ওয়ালা ইয়ারেফুহ মিন্না আহাদ আর আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনত না হাত্তা জালা সাইলা নবী সাল্লাহ এমনকি নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে তিনি বসে গেলেন ফাঁস নাদা রুকবাতে এলা রুকবাতে তারপরে তার দুই হ্যাঁ হাঁটু নবী সাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন বা লাগিয়ে দিলেন এবং দুই হাত তিনি রাখলেন তার আপন দুই রানের ওপর ওয়াকালা এবং জিজ্ঞেস করলেন এই ছিল হাদিস হাদিসের অর্থগুলি একটু করে এখান থেকে ব্যাখ্যা করে দিই তাহলে বারবার আর আমরা এই হাদিসের দিকে ফিরবো না কারণ সময় খুব কম আমাদের কাছে এই ব্যক্তির গুণ বর্ণনা করতে গিয়ে যে সফর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছিল না যদি বাইরে থেকে আসবে সফর করে তাহলে চুল বিক্ষিপ্ত থাকবে হ্যাঁ শরীরে ধুলাবালি থাকবে কাপড় চোপড় ময়লা থাকবে বোঝাই যাবে হ্যাঁ কিন্তু তাও ছিল না আর যদি মদিনার লোক হয় যে সফর করে আসেনি বাইরে দূরের লোক নয় মদিনার লোক তো আমরা চিনবো হ্যাঁ ছোট মদিনা সবাই চিনবে কিন্তু না আমাদের কেউ চিনতে পারে না তাকে নবী করিম সাল্লাহামের সামনে বসলেন বসার তরিকাটা হচ্ছে সুন্দর তরিকা শিক্ষার ক্ষেত্রে কাছাকাছি বসা যাতে করে মনোযোগী হয় হ্যাঁ এবং আদবের বসা যে বসাটা বসে নামাজে যেমন ভাবে বৈঠক করা হয় ওইভাবে বসা এটা হচ্ছে নিচে বসলে সবচাইতে উত্তম বসার তরিকা এবং জিজ্ঞেস করেছিলেন কয়টি প্রশ্ন তিনটি এটা হচ্ছে ইসলাম সম্পর্কে এটা হচ্ছে ইমান সম্পর্কে এটা হচ্ছে এহসান সম্পর্কে আরেকটি হচ্ছে কেয়ামতের লক্ষণ কেয়ামত সম্পর্কে আরেকটি হচ্ছে কেমতের লক্ষণ সম্পর্কে পাঁচটি প্রশ্ন আছে এতে পাঁচটি প্রশ্ন আছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আখবেরনি আনিল ইসলাম আমাকে বলুন তো ইসলাম সম্পর্কে যে ইসলাম কাকে বলে ইয়া মোহাম্মদ কেন বললেন নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ কোরআনে করিম ইয়া মোহাম্মদ বলেন নাই হ্যাঁ ইয়া ইহান নবী হ্যাঁ এজাত আল্লাহ তুমনেসা ইয়া ইহার রসুল বাল্লিক মাউন জেলাইলেক জিবরা আলি সাল্লাম ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিশ্চয় কোন হেকমত আছে এ রসুলও জানছি আবার যদি মুসলিম সাহাবি হবে তো আমরা সাহাবি চিনতে পারবো তখন যেতে পারে দেমাগ ওইদিকে যেতে পারে যেটা জিবরাইল কোন ফেরিস্তা হইতে পারে হ্যাঁ তো ওটাও যাতে না বুঝতে পারে এটাকে তৌরিয়া বলা হয় এমন ঘুরিয়ে কথা বলা যে আসল বিষয়টা বুঝতে না দেওয়া আসল বিষয়টা বুঝতে না দেওয়া তো ইয়া মোহাম্মদ এই তরিকাটা বেদুইনদের ছিল তারা যেহেতু সভ্যতা থেকে দূরে ছিল জানতো না নবী কাছে এসছে আসার পরে শুনে শুনে তো মুসলমান হয়েছে কিন্তু আদব কাদের জানে ইয়া মোহাম্মদ এরকম বন্ধু তো যেন নিজেকে প্রকাশ করতে চাইছেন যে যেন মনে করে যে কোনো বেদুইন এলাকার লোক হবে তখন রসুল্লাহ বলেন আল ইসলাম ইসলাম হচ্ছে এই পাঁচটি বিষয়ের নাম আন্তাসাদ আল্লাহ ইলাহিল্লাহ যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আরো সাক্ষ্য প্রদান করবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই দুটো মিলিয়ে একটি অথচ দুটো আলাদা আলাদা জিনিস একটা হচ্ছে আল্লাহর তৌহিদ একত্র আরেকটি হচ্ছে নবী সাল্লাহ ইসলামের দুটো জিনিস তো দুটো কেন করলেন না এখানেও বলতাম যে ইসলামেরও ছয়টা স্তম্ভ এটা আল্লাহর একত্রের সাক্ষ্য দেওয়া একটা নবী সাল্লাহ সাল্লামের রসালাতের শাহাদত দেওয়া এইভাবে বলতাম ছয়টা হয়ে যেত অসুবিধার কিছু না দুটোকে একসাথে কেন করলেন এর জবাবে শেখ হোসাইম লিখেছেন খুব সুন্দর কথা লিখেছেন বলছেন যে এই দুটোর সমষ্টি হচ্ছে হ্যাঁ, আমল ইমান কবুল হওয়ার জন্য ভিত এই দুটো একসাথে যদি না থাকে তাহলে কোনো ইমান আমল কবুলই হয় না এবাদবন্দি কবুল হয় না শুধু লাইরাহ দিয়েও ইমান কবুল হবে না আর শুধু মোহাম্মদ রসুল্লাহ দিয়েও ইমান কবুল হবে না আমল কবুল হবে না তাহলে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত রয়েছে এবাদত বন্দিগি আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে একটি শর্ত হচ্ছে এখলাস যা লাই লাইরাহিল্লাহতে রয়েছে আর আরেকটি শর্ত হচ্ছে মোতাবাত মানে নবী সাল্লাম অনুসরণ সেটা রয়েছে মোহাম্মদ রসুল্লাহর শাহাদাতে আর এই দুটো শর্ত একসাথে হইলেই তখন বাকি আমলগুলি যেগুলি বর্ণনা করা হচ্ছে কবুল হবে এজন্য দুটোকে একসাথে বয়ন করা হয়েছে অতকিম সলাত আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে তুমি সলাৎ কায়েম করবে পাঁচ অক্ত সলাৎ সালাত মানে পাঁচ অক্ত সলাৎ কারণ আল্লাহ পাক পাঁচ ফরজ করেছেন নবী সাল্লাম পাঁচ নিয়ে এসছেন মেরাজ থেকে আর এই সলাদ থেকে ফরজ সলাত উদ্দেশ্য করা হয়েছে কমপক্ষে একজন মুসলিম হওয়ার জন্য ইসলামের রুখন হচ্ছে ফরজ পাঁচক্ত নামাজ অর্থাৎ ফরজ সতেরো রাকাত নামাজ এটা হচ্ছে ইসলামের স্তম্ভ আর প্রদান করবে সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে থেকে জানতে পারবেন জাকাত যেসব ধন রয়েছে রমজান এবং রমজান মাসের পালন করবে রোজা রাখবে ও তাহুজুল বেতা এবং বাইতুল্লাহর হজ করবে সাবিলা তুমি যদি সেখানে পৌঁছার শক্তি সামর্থ্য রাখো বাইতুল্লাহর রাস্তা খরচের ব্যবস্থা রাখো সাবিল সম্পর্কে নবীলামকে জিজ্ঞাসা করা তিনি বলেন যে আজাদ আর রাহেলা সম্বল পাথেও আর সওয়ারি বাহন বাহন আছে আপনার কাছে যাতায়াত টিকিট আছে আর ওখানে যাবেন বা রাস্তায় যে খাওয়া দাওয়া করবেন এইসব খরচ রয়েছে যে কয়দিন আপনি হজে গিয়ে থাকবেন সেই কয়েকদিন আপনার উপরে যে ফরজ দায়িত্ব রয়েছে আপনার স্ত্রী ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া বাসস্থান দেওয়া ঘর ভাড়াটা অতদিনের পেমেন্ট করে যাবেন অতদিনের কমপক্ষে আর অতদিনের খাওয়া দাওয়া দিয়ে যাবেন আপনি ঘরে খাবার দাবার ছেলে মেয়েদের নেই হ্যাঁ বাড়ির ভাড়াটাও পেমেন্ট করেননি আর হজে গেছেন তারপরের দিন থেকে হয়তো ভাড়া বাসায় আছেন আপনি আর এসে বাড়ির মালিক এই ভাড়া দাও ভাড়া দাও আর আপনি হজে গিয়ে বসে আছেন না হজ ফরজ হয়নি আপনার কালা তখন বলছেন ওই ব্যক্তি সাদাক্তা আপনি ঠিক বলেছেন সত্য বলেছেন ফাজেবিন আল্লাহ সাহাবারা বলছে আমরা আশ্চর্য হতে লাগলাম তার কথায় ইয়াস আলু ইউসাদ্দেকু জিজ্ঞাসাও করছে আবার নবী সাল্লা সাল্লামের এনে করছে যে ঠিক ঠিক ঠিক কেমন কথা হইল হ্যাঁ তো এটা তো যদি একজন মানুষ জানার জন্য জিজ্ঞেস করছে তো এরকম তো বলবে না কি করে ঠিক বলেছেন ঠিক বলেছেন জানলো কেন করে ঠিক হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন আমাকে জানিয়ে দেন তো ইমান সম্পর্কে যে ইমান কাকে বলে আচ্ছা আগের অংশ থেকে কি জানা গেল যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি জি ইমান সম্পর্কে আমাদেরকে জানান আমাকে জানান কালা তখন নবী সাসা বললেন আন্তুমেনা বিল্লাহি ইমান হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে ও মালায়কে তার মালায়কে ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস করবে ও কর্তব্য তার নাজিলকৃত কিতাব সময়ের প্রতি আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস করবে অরসলি তার রসুলগণের প্রতি বিশ্বাস করবে অলিয়মিল আখের পরকালের প্রতি বিশ্বাস করবে অতমেন কাদের খাইরি অসারি ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করবে এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ বা রোকন আর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহর ইমানের জন্য কি কি আপনার জরুরি চারটি বিষয়কে সামিল মালায়কার প্রতি ফেরস্তার প্রতি ইমান কোন কোন দিকগুলোকে সামিল রয়েছে কিতাবের প্রতি ইমান কোন কোন দিকগুলিকে সামিল রয়েছে রসুলগণের প্রতি ইমান কোন কোন দিকগুলিকে সামিল রয়েছে পরকালের প্রতি ইমান পরকালের বিভিন্ন স্তর রয়েছে অনেকগুলি স্তর রয়েছে যা মত থেকে শুরু হয় আর তারপরে একেবারে হ্যাঁ জান্নাত জাহান্নাম এবং রুয়াতুল্লাহ আল্লাহ পাকের সাক্ষাৎ এ সমস্ত কিছু এর মাঝে যা কিছু রয়েছে আজাবুল কবরি নাইম কবরের আজাব অথবা কবরের নিয়ামত তারপরে আলবাস কবরতে পুনরুত্থান হিসাব মহাসভা তারপরে দাঁড়ি পাল্লা ইত্যাদি পুল সেরাত ইত্যাদি সব তকদির তকদিরের স্তর রয়েছে তকদির স্তর কয়টি চারটি মাসা হ্যাঁ তো এইগুলি ওইসব আলোচনা থেকে জানতে পারবেন যেগুলি আছে কালা সাদাক্তা তারপরে বলছেন ওই ব্যক্তি যে ঠিক বলেছেন আপনি কালাফা আকবিন আল এহসান তার তৃতীয় প্রশ্ন করলেন তিনি যে আমাদের আমাকে জানিয়ে দেন এহসান সম্পর্কে এহসান মানে নিষ্ঠাবান হওয়া এহসানের একটি অর্থ হচ্ছে এখলাস নিষ্ঠাবান হওয়া আর এহসানের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে সদাচরণ করা সদ্ব্যবহার করা তো এহসান কথাটি অত্যন্ত ব্যাপক সর্বপ্রথম এহসান মা আল্লাহ হইতে হবে আল্লাহর সাথে এহসান হচ্ছে এখলাসের সাথে তার ইবাদত করা দুই নম্বরে এহসান হইতে এহসান মা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহামের সাথে এহসান করা মানে সদাচরণ করা সেটা হচ্ছে হ্যাঁ, পূর্ণরূপে তার ইত্তেবা করা অনুসরণ করা তার সামনে কারো কথাকে পেশ করবেন না জি আর তারপরে এহসান আল্লাহ পাখির কিতাবের সাথেও আল্লাহ পাখির কিতাবের বিধান বাস্তবায়ন করবেন রাসুলের সাথে এহসানের সাথে সাথে আল্লাহর কিতাবের সাথে এহসান হচ্ছে যে কোরআন করিম আপনার জন্য আসমানি সিলেবাস সুতরাং আপনি তার সাথে সদ্ব্যবহার হচ্ছে যে কোরআন করিম বাস্তবায়ন করবেন আপনার জীবনে তারপর হচ্ছে এহসান মাল খালক আল্লাহর সৃষ্টির সাথে এহসান এই দিয়ে সংক্ষেপ করে দিলাম এহসান এহসান এল খালকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাতা পিতা আর তারপরে আপনার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন আর যে কোনো মুসলিম আর তারপরে যে কোনো মানুষ আর তারপরে যে কোনো পশু পাখি হ্যাঁ ইন্নআল্লাহ কাতাব আল এহসান আল্লাহ করলে সাই এই কিতাবে আসবে আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে এহসানকে ফরজ করেছেন হাদিস প্রত্যেক বস্তুর ক্ষেত্রে ফাইজা কাতাল তুম যদি কোনো কিছু হত্যা করতে হয় ফাহসানুল কিতাল ভালো হত্যা করিও ওয়াইজা জাবাহাতুম আর কোনো যদি পশু পাখি জবাই করতে হয় আহসেন জিব হাতা তাহলে এহসানের সাথে জবাই করিও হ্যাঁ ভোথা অস্ত্র দিয়ে জবাই করিও না ওয়ালি ওহিদ্দা আহাতকুম আর তোমাদের যে অস্ত্রটা থাকবে অথবা যে ছোড়া থাকবে বা ছুরি থাকবে সেটাকে কি করিও ধারালো বানিয়ে নিও আর কি করিও জবিহা যেই জন্তুটাকে জবাই করবে সেটাকে আরাম দিও এটা হচ্ছে তার সাথে এহসান করা আল্লাহ খাওয়া হালাল করেছেন সেই জন্য তাকে কষ্ট দিয়ে দিয়ে মারবেন যাইজ নয় তাহলে এহসান অত্যন্ত ব্যাপক এই এহসানের কথাটিকে যদি ভালো করে আলোচনা করা যায় তো একটা বড় একটা আলোচনা প্রয়োজন রয়েছে এহসান যেগুলি বললাম যে দিকগুলি বললাম আল্লাহ থেকে শুরু করে আল্লাহর মখলুক পর্যন্ত তো আল্লাহর সাথে এহসানের কথা এখানে বলা হয়েছে বিশেষ করে হ্যাঁ, কেমন আন্তাবদ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দি করে এবাদত বন্দী কি মানে নামাজ নাই অনেকে মনে করেন নামাজের অবস্থায় যেন ভুল সংকীর্ণ অর্থ করলেন আপনি এই নামাজের অবস্থায় শুধু যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন আর না হইলে কমপক্ষে এতটুকু মনে রাখেন হ্যাঁ বসিয়ে রাখেন যে আল্লাহ দেখছেন নামাজের অবস্থায় শুধু আর আপনি যখন বাথরুমে আছেন তখন আল্লাহ দেখেন না হ্যাঁ তখন যদি কেউ হস্তমিথুন করে আল্লাহ দেখছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তো দেখছেন যে এই কাজ করতে যাচ্ছি যখন নির্জনে আপনি কম্পিউটার আপনি সেক্স ফিল্ম দেখছেন আপনি হ্যাঁ তখন আপনার এহসান লাগবে না তো এবাদত মানে কি মুসলিমের পুরো জিন্দিগিটা এবাদত এবাদত মানে শুধু রোজার সময় আর জাকাত দেওয়ার সময় আর নামাজ পড়ার সময় আর জিকে আজকার সময় দুয়ার সময় যেন আল্লাহকে দেখছে এটা ভুল অর্থ অর্থ না আমি যেহেতু বান্দা আল্লাহ পাকে সুতরাং আমার পুরো জিন্দগিটা হচ্ছে এবাদতের জিন্দগি তো আনতে আবদ আল্লাহ মানে তোমার জীবনটা কাটাবে মমিনের সারা জিন্দগিটা এবাদতের জিন্দগি হাটে বাজারে এবাদত করেছেন ওখানেও আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন আমি এখানে খেয়ানত করব ধোকা দেবো বেমানি করব হ্যাঁ বলেছি যে এত দেবো আর দিচ্ছি কম না আল্লাহর এবাদত বন্দি করবে এমন ভাবে যে কান্নাকা হো যেন তুমি তাকে দেখছো তাহলে আল্লাহকে দেখা যায় না কিন্তু যেন দেখলে যে অবস্থাটা তৈরি হয় হ্যাঁ সেই রকম যেন তোমার ইমানের অবস্থা তোমার আখলাক চরিত্রের অবস্থা থাকে ফেললাম তখন তারাহু যদি তাকে দেখার মতো যে দেখছো তুমি তাকে এই রকমের ইমানি অবস্থা তৈরি না হয় তাহলে হই আর কমের পক্ষে এতটুকু কথা তোমার হৃদয়ে বসিয়ে রাখো যে তিনি তোমাকে প্রত্যক্ষ করছেন দেখছেন তিনি দেখছেন কমপক্ষে এতটুকু যদি সবসময় মনে রাখি যে আল্লাহ তোমাকে দেখছেন এই যেখানে আমি একটু ধোকা দিলাম হ্যাঁ আপনার বস জিজ্ঞেস করছেন কোথায় আছিস তুই ডিউটিতে আছি অথচ আপনি আপনার কেনাকাটা করছেন ড্রাইভার গাড়ি চালান কোম্পানির গাড়ি চালান ওয়াইনান্ত গাড়ি নিয়ে কোথায় বলছে আমি কোম্পানির কাজে আছি অথচ আপনার কাজে ফ্যামিলি নিয়ে ঘুরছেন আপনি তো এটাই তো সামিল না এহসান নাই আপনার মধ্যে কোথায় এহসান জি এহসান হচ্ছে এর নাম জি মানুষের জীবনে পুরো সংশোধন হয়ে যাবে সত্যিকার যদি এই স্তরগুলি বাস্তবায়ন হ্যাঁ মারাতে বুদ্দিন কি বলা হয়েছে ইসলাম নিচের দিক থেকে ইমান আর ইহসান তাহলে পুরো সংশোধন হয়ে যাবে আপনার তারপরে জিজ্ঞেস করলেন এখন কেমত সম্পর্কে আমাকে জানিয়ে দিন কালা বলে মাল মাসুল আনহা আলামা সাইল যাকে জিজ্ঞাসা করা হয়েছে আল মাসুল মানে জিজ্ঞাসিত ব্যক্তি মাল মাসুল আনহা সেই সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে অধিক জ্ঞাত নন বোঝা গেছে এটা শাব্দিক অর্থ করলাম সাইল জিজ্ঞাসাকারী মাসউল জিজ্ঞাসিত ব্যক্তি যাকে জিজ্ঞাসা তো এখানে মাসউল কে ছিলেন রসুল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কি বললেন যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারী চাইতে বেশি কেয়ামত সম্পর্কে জানে না তুমিও জানো না কখন কেয়ামত হবে আমিও জানি না যে কখন কেমত হবে তোমার চাইতে বেশি আমি জানি না কথা তাহলে যখন জানেন না যে কখন হবে কত সালে হবে কোন দিনে হবে আখবের নিয়ান আমার আতিহা আমার আতুন মানে হচ্ছে আলামাতুন তাহলে তার লক্ষণগুলি আমাকে জানিয়ে দেন তালা লক্ষণ সম্পর্কে বললেন অল্প লক্ষণ বলেছেন আন্তালে দুটো বলেছেন না আন্তালে দাল আমাতো রাব্বা তাহা একটি লক্ষণ হচ্ছে যে দাসী তার মালিক নিকে জন্ম দেবে দাসীর পেট থেকে যে জন্মে সে একসময় মালিক হয়ে যাবে মায়ের পেট থেকেও মা ছিল দাসী আর মায়ের পেট থেকে জন্ম নেবে সে হে মালিক মালিক নিয়ে বড় হে মালিক হয়ে বসে আছে ওরই মালিক হয়ে বসে আছে রব্বা তা শাব্দিক অর্থ এটাই বলে এটা একটা অর্থ হতে পারে এরকম হতে পারে বিভিন্ন অবস্থায় আর এটা কেমন করে হইতে পারে যদি আসল দাসের যুগ থাকে গোলামের যুগ থাকে তাহলে তখন অন্যরকম গোলামের যুগে হয়তো ওই ছেলেটাকে মেয়েটাকে জন্ম দিয়েছে ওই দাসী আর তারপর ছেলে বড় হয়েছে বড় হয়েছে তারপরে এত লড়াই আর কাটাকাটি আর বিচ্ছিন্নতা হবে মায়ে আর ছেলেতে যে কারোর সাথে পরিচয় থাকবে না তারপরে কোনো সময় হ্যাঁ সে হয়তো দাসী কিনতে এসছে নিজের মাকে কিনছে জানে না আর সেই মায়ের মনি হয়ে বসে আছে মালিক বা মালিক নিয়ে বসে আছে এটা হবে কারণ কেমতের আগে এখানে কি হবে ওয়াকসরুল হার্য খুন খুব বেশি হবে দেখছেন না আজকে প্রতিদিন কত খুন হচ্ছে মানুষ আরো বাড়বে আরো বাড়বে জি এটা কেমতের লক্ষণ তো যার ফলে কারোর সাথে কারো পরিচয় থাকবে না একে অপর থেকে এমন বিচ্ছিন্ন হয়ে যাবে আর একটা অর্থ করেছেন শাহিবুল খুব সুন্দর অর্থ করেছেন দাল আমাতুর আব্বাথা দাসী তার মালিককে জন্ম দেবে অর্থাৎ সে তার মালিক না হোক কিন্তু দাসীর পেট থেকে যে জন্মেছে দাসীর পেট থেকে জন্মে দাস দাস হয় কিন্তু সে দাস না হয়ে দেশের শাসক হয়ে বসবে জি জি আর এটা ব্যাপক অর্থে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখেন যে যে প্রধানমন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি হয়েছে হ্যাঁ তার পঞ্চাশ বছর একশো বছর আগে দেখেন চায়ের দোকানে চা বিক্রি করতো প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী বসে আছে না এইরকম হইতেই থাকবে শুধু একটি ঘটনা না নবিসের কথা সারা পৃথিবীর জন্য এবং সব যুগের জন্য আচরণটা আচরণটা মা হ্যাঁ এটা একটা অর্থ এটা অর্থ করা হয়েছে যে মায়ের সাথে আচরণ করবে দাসীর মতো হ্যাঁ জি জি নিজের জন্য মালিক তো আজকাল তো ব্যাপক হারে মায়ের সাথে এই খারাপ আচরণ হ্যাঁ স্ত্রীর কথা ছাড়া কিছুই শোনে না মায়ের ক্ষেত্রে বাবার ক্ষেত্রে তো এইটাও এই হাদিসের অর্থের অন্তর্ভুক্ত জি আর তারপর আরেকটি লক্ষণ বলে ওয়ান তার আল হোফা তাল ওরা তা আল আলাহ রেয়া আশা এই শব্দগুলির আসলটা জেনে নেন তাহলে বুঝতে সুবিধা হবে হফাত শব্দটি হচ্ছে হাফিউনের বহুবচন জমা হাফি মানে হচ্ছে খালি পায়ে থাকা ব্যক্তি যার পায়ে জুতা স্যান্ডেলের ব্যবস্থা নেই ওরাত আরিউনের বহু বচন আরি মানে হচ্ছে উল্লঙ্গ যার শরীরে কোনো বস্ত্র নেই বস্ত্রহীন ব্যক্তি আল আলা আইলুনের জমা হ্যাঁ আয়েলান ফাগনা আল্লাহ বলছেন হে নবী তোমাকে আল্লাহ কি পেয়েছেন অভাবই পেয়েছেন নিঃস্ব পেয়েছেন ফাগনা তোমাকে অভাব মুক্ত করেছেন আয়েলানের বহু আয়েলুনের বহুবচন হচ্ছে আলাতুন রেয়াউন হচ্ছে রায়ুনের বহু বচন রাই মানে হচ্ছে এক রাখাল রেয়া মানে হচ্ছে রাখাল রা বুঝা গেছে আর শাহ হচ্ছে সাতুনের বহু বচন সাতুন একটি ছাগল একটি বকরি আর শিয়া মানে শিয়াহ হয় এবং শাহও হয় এর মানে হচ্ছে বকরি বকরিগুলি আর কি তো বলছেন যে আন্তারা আর তুমি দেখতে পাবি ওই সব ব্যক্তিদেরকে যারা খালি পাইছিল ছিল আল ওরা যারা উলঙ্গ ছিল বস্ত্রহীন ছিল যারা কি ছিল আল আলা নিঃস্ব সর্বহারা ছিল বাড়িঘর ছিল না যাদের হ্যাঁ রেয়াশাই বকরির রাখাল ছিল এরা এক সময় কি করবে রাতারাতি বড় লোক হয়ে যাবে যার ফলে ফিলবনিয়ান তারা একের একে অপর ওপর অহংকার করবে একে অপর থেকে আগে বাড়ার চেষ্টা করবে বিল্ডিং বানাবার দিক থেকে হইতে পারে বিল্ডিং উঁচা করার দিক থেকে হইতে পারে হ্যাঁ আর আবার কোয়ালিটির দিক থেকে হইতে পারে সাজাবার দিক থেকে ও এইরকম করে সাজিয়েছে আমি এরকম সাজাবো বুনিয়ান বলা হয়েছে শুধু বুনিয়ানের সাথে সামিল না ওর সাথে আনুষঙ্গিক আর আজকাল গাড়ির প্রতিযোগিতা দেখেন এমন প্রতিযোগিতা শুরু হয়েছে যে আরে ও দু হাজার ষোলো নামিয়ে ফেলেছে আমার কাছে দু হাজার থাকবে ভালো কন্ডিশনে গাড়ি আছে না না লাজেম বদ্দিল চেঞ্জ হ্যাঁ প্রতি বছর সোফা সেট চেঞ্জ প্রতি বছর করে প্রতি বছর কিচেন কি বলে ওটাকে কিচেনই বলে কিচেন ওর নামই কিচেন কিচেন অর্ডার দিয়ে এখানে পাওয়া যায় না অর্ডার দেয় এখান থেকে আমেরিকা এখান থেকে জাপান অর্ডার দিচ্ছে আর কিচেন লাখ লাখ রিয়ালে প্রতি বছর কিচেন চেঞ্জ হচ্ছে সোফা সেট চেঞ্জ হচ্ছে জি এগুলো হচ্ছে প্রতিযোগিতা বুনিয়ান হ্যাঁ, বেনা ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে এরা যাদের এইরকম অবস্থা ছিল জি আর এই এই আলামতগুলি চলে এসছে সব এই কেয়ামতের আলামত লক্ষণগুলি সব চলে এসছে সম্মান তালাকা তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসাকারী চলে গেল হাদিস থেকে বোঝা গেল সেবিন হোসেন বলছেন যে বোঝা গেল যে ফেরেস তারা যখন মানুষের রূপ ধরে তখন মানুষের মতো পায়ে হাঁটে চলে গেল মানে হেঁটে গেল হাঁটছে সাবেক সামনে ফালাবেস্তমালিয়ান তারপরে দীর্ঘক্ষণ আমরা থামলাম বা আর আমি ফালাবেস্ত সাহাবি বলছেন ওমার ওমার বলছেন ফালাবেস্ত মালিয়ান মালিয়ান মানে জামানান তাউয়ালান দীর্ঘ সময় আমি কি করলাম অবস্থান করলাম ওখানে নবী সাল্লাম মজলিসে আরো বসে তারপরে বসেই আছি সুম্মা কালা তারপরে নবী বললেন ইয়া ওমার হে ওমার আতাদি মানি সাহেল তুমি কি জানো যে এই জিজ্ঞাসাকারী কে কুলতো আমি বল আল্লাহ আর রসুল আলম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন বা ভালো জানেন নবী সাসমের জীবদ্দশায় এইভাবে বলবেন বা বলেছেন সাহাবাই কেরামরা কিন্তু নবী ইন্তকালের পরে আল্লাহ আলম বলেছেন দেখেন মুফাসের ইনগুন তারা আল্লাহ রসুল আলম বলেন আলিফুল্লাহ মিম আলিফুল্লাম রাজ যদি আপনি তফসির জ্বালালেন আমাদের দেশের হানফিদের মাদাসায় পড়া হয় কি লিখা আছে আল্লাহ আলম কালা তারপরে নবীলাম বললেন ফাইন নাহু জিবরিল এই হচ্ছে জিবরিল আতাকুম তোমাদের কাছে এসেছিল ইউআল্লেমকুম দিন আকুম তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জানাবার উদ্দেশ্যে দিনের এলম দেওয়ার উদ্দেশ্যে যে এই প্রশ্নগুলি করি তো এই প্রশ্নগুলি করার মাধ্যমে লোকেরা জানতে পারবে তাহলে প্রশ্নকারীর উদ্দেশ্য যদি এই সৎ থাকে যে আমি এই প্রশ্নগুলি করলে অনেকে এগুলো প্রশ্ন করবে না এগুলি করার মাধ্যমে আমার ভাইয়েরা ছাত্ররা সাথী সঙ্গীরা এরা জানতে পারবে আরো বেশি তার এটা সৎ উদ্দেশ্য এ উদ্দেশ্যে তিনি জিজ্ঞেস করেছেন এই হাদিসে এত বেশি মাসাইল ইস্তেমাত হয়েছে বা এই হাদিস থেকে যে শেখ রহমতুল্লাহ বলছেন যে এই হাদিসে এত অলমাই কেরামগণ ভাষ্যকারগণ মাসলা মাসাইল ইস্তেমবাদ করেছেন বিভিন্ন রকম আকিদার মাসলা ফিখের মাসলা আর বহু রকম আখলাখ চরিত্রের মাসলা এলম শিখার আদব কায়দার মাসলা বোঝা গেছে যে যদি এর ওপর লিখা হয় বলছে যে বড় বড় জিলদের খণ্ডের কিতাব লিখতে হবে বলেছেন শত শত মাসাইল ইস্তেমবাদ করেছেন কিন্তু আমাদের কাছে সময় অল্প একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই একটি হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের ক্ষেত্রে তাই না দিনের ইসলামের রুকুন বলা হয়েছে ইমানের আরকানগুলি বলা হয়েছে তারপরে এহসান বলা হয়েছে ঠিক না আর তারপরে শেষখানে বলা হয়েছে যে তোমাদেরকে দিন শিখাবার জন্য এসেছিল তার মানে এই জিনিসগুলি যদি কেউ করে তাহলে সে দিন কায়েম করলো না করলো না দিন কায়েম করলো তাহলে একামতের দিনের যে বর্তমান যুগের মৌদুদির ব্যাখ্যায় জামাত ইসলামী বা ইখওয়ানিদের ব্যাখ্যা সেটাই যদি একামতের দিন মানে ক্ষমতা দখল করা দেশের তাহলে এই গুরুত্বপূর্ণ হাদিসে ক্ষমতার কথা তো উল্লেখ করা হয়নি নবীলাম তো বলছেন যে এগুলি করলেই দিন কায়েম হয়ে যায় আর এরা বলছে যে এগুলো দিন কায়েম না এগুলো ছোট ছোট এবাদত বড় এবাদত না কায়েম করলে দিন কায়েম হয় না সেটা বড় এবাদত হচ্ছে তাদের কাছে ক্ষমতা দখল করা পার্লামেন্টে পৌঁছা ভুল ব্যাখ্যা কিনা এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস ইনশাল্লাহ একামতের দিনের যখন আলোচনা করব আমি বলছি অনেকদিন থেকে কিন্তু এরকম বিষয়ভিত্তিক আলোচনাতে যাওয়াই হচ্ছে না একামতের দিনের সঠিক অর্থ কি ওর তাৎপর্য কি এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দলিল এত বড় একটা গুরুত্বপূর্ণ যেটাকে মৌদুদ্দি সাহেব বলছে যে নামাজ রোজা হওয়া জাকাত ইয়ে বাড়ি এবাদত তক পৌঁছনে গেলে ট্রেনিং কোর্সেস হ্যাঁ নামাজ রোজা হজ জাকাতকে ট্রেনিং কোর্স করে দিল এগুলো হচ্ছে মাধ্যম শুধু আর আসল এবাদত বাড়ি এবাদত কি গদি দখল করা অন্যকে তাড়ানো আর নিজের আগে গদিতে বসা এটাই যদি হইতো তাহলে নবী সাল্লাম উল্লেখ করে দিতেন তার আগে জিবরাইল জিজ্ঞেস করতেন যে খেলাফত কায়েম করা তারপরে একজন আজকালকার বক্তা বলেছে যে ইসলাম শুরু হয়েছে কি দিয়ে ইসলাম শুরু হয়েছে হয় নামাজের কথা অথবা বলেছে যে না না না লাইরাহিল্লাহ দিয়ে অথবা নামাজ দিয়ে এরকম বলেছে নামাজ দিয়ে আর শেষ হবে খেলাফত দিয়ে এটাও ভুল ব্যাখ্যা তাহলে নবী সাল্লাম দিনের কথা বলছেন খেলাফতের কথা কেন উল্লেখ করলেন এখানে ইসলামের আর আরকানের মধ্যে খেলাফত বলেনি ইমান কেন খেলাফত বলেননি আর অধিকাংশ আইম্মাই কেন অধিকাংশ আইম্মার বলছি আম্বিয়া রসুলগণ সবগুলি প্রায় কয়েকজন নবী ছাড়া কেউ খেলাফত আর পাননি বলেন নেই বুঝা গেছে তারপরে চার এমাম আবু হানিফা শাহিম মালাক আহমদ তাদের জামানে জালেম জাবের রাজারা ছিল আব্বাসী খেলাফতের যুগে কেউ বিদ্রোহ ঘোষণা করেন যে এদেরকে টেনে ফেলো সব অসাত লোকের আছে তো এদেরকে টেনে ফেলো আর আমরা একামতের দিন করি তুই একামতের দিন আবু হানিফা শাহিম মালিক আহমদ বুঝেনি তারাও বুঝেনি যে এটা একামতের দিন কখনো এটা একামতের দিন না ব্যাখ্যা এই হাদিসটা দলিলের ক্ষেত্রে মনে রাখবেন ইমানের রকম কয়টি ছয়টি ইমান আর ইসলাম দুটো একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন ভিন্ন মাসা খুব সহজ এত তাড়াতাড়ি জবাব আমি তো দিতে পারবো না হ্যাঁ কে বলতে পারে ইমান আর ইসলাম ভিন্ন ভিন্ন জিনিস যদি ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে বলতে হয় এই লোকটা মমিন আর এটা মুসলিম নাকি শব্দের দিক থেকে ইমান আর ইসলামে পার্থক্য আছে না নেই পার্থক্য আছে হ্যাঁ সব দিক পার্থক্য আছে আর এতে পার্থক্য না হ্যাঁ শরীয়তে পার্থক্য আছে কখন পার্থক্য আর কখন এক হয়ে যাবে হ্যাঁ না বুঝেননি আমি কাছিয়ে দিচ্ছি আপনাদের জন্য ইমান এবং ইসলাম যখন শুধু ইমান শব্দ ব্যবহার করবেন কোথাও অথবা শুধু ইসলাম বা কোন হাদিসে ব্যবহৃত হয়েছে তখন তাতে দুটোই অর্থ সামিল আছে এই লোকটি ভাই মমিন তার মানে এই নয় যে শুধু অন্তরে তার এই ছয়টি আছে আর ইসলামের পাঁচটি রুকুন নেই এটা নয় তার মানে সে মমিন প্লাস মুসলিম এই লোকটি মুসলিম কোন এক সময় বলছেন হ্যাঁ তার মানে এই নয় যে মুসলিম মানে বাহ্যিক পাঁচটা রুকুন তো আছে কিন্তু ওই ছয়টা নেই ইমানের ছয়টা যে রুকুন ওইটা নাই কারণ ইসলাম ছাড়া ইমান হয় না ইমান ছাড়া ইসলাম হয় না হ্যাঁ একজন মুসলিম অথচ ইমান নেই এটা হইতে পারে না সে কাফের অথবা ছয়টা জিনিস বিশ্বাস আছে তার কিন্তু ইসলামের এই পাঁচটি নেয় আর বলবেন যে সে মমিন না মমিন নয় সে কাফের বোঝা গেছে তাহলে যখন আলাদা আলাদা ভাবে ব্যবহার হবে তখন একটার মধ্যে আর একটা সামিল বুঝলেন এবার আর যখন একসাথে ব্যবহৃত হবে পাশাপাশি দুটো এসছে যেমন এই হাদিসে দুটোই উল্লেখ করা হয়েছে একবার আকবর আনিল ইসলাম আর একবার আকবরিনী আনিল ইমান যখন পাশাপাশি ব্যবহার হবে তখন যেমন বলছি এই লোকটি মাসা আল্লাহ মমিন মুসলিম তার মানে কি আমি কি একটা কথা রিপিট করছি না উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের ছয়টি পাঁচটি যে রোকন আছে সেগুলিও তার পুরোদমে আছে আর ইমানের যে ছয়টি রোকন আছে তাও আছে আমি তখন বুঝাইতে চাইছি যে দুটো আমি পৃথক অর্থে বুঝাইতে চাইছি শেখুল ইসলাম ইতাইম রহমতুল্লাহ এই কথাটিকে সহজ করে বোঝানোর জন্য বলেছেন আল ইমান ও আল ইসলাম ইফতারাকা ইফতারাকা ইজতমা যারা আরবি ভালো বোঝেন তাদের বুঝতে পারবেন কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি ইমান ইসলাম এই দুটো শব্দ বা মমিন মুসলিম ইমান থেকে মমিন আর ইসলাম থেকে মুসলিম ইমান ইসলাম দুটো শব্দ এজাজ তামা দুটো যদি একই জায়গায় প্রয়োগ করা হয় যেমন এই হাদিসে দুটো একই হাদিসে প্রয়োগ করা হয়েছে ইফতারাকা মানে এজাজ তামা ফিল্লাফ ইফতারাকা ফিল মানা যখন এক শব্দের ক্ষেত্রে এক জায়গায় হয়ে যাবে তখন অর্থ আলাদা আলাদা হয়ে যাবে অর্থ আলাদা কি হবে ইমানের সম্পর্ক বিশ্বাসের সাথে আর বিশ্বাসের সম্পর্ক হচ্ছে ইমান মানে বিশ্বাস তসদিক আর তসদিক বিশ্বাসের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে তো ইমানের যতগুলি কাজ ছয়টা বলা হয় সবগুলি কিন্তু আল্লাহ প্রতি বিশ্বাস করা মালায়িকা বিশ্বাস করা কিতাব বিশ্বাস করা রসুল বিশ্বাস করা পরকাল বিশ্বাস করা আর ভালো মতো তকদির বিশ্বাস সবগুলো কিন্তু এখানে চলে আসলো ইসলাম যখন আসলো ইসলাম সাক্ষ্য প্রদান করা সাক্ষ্য প্রদান জবান দিয়ে সাক্ষ্য প্রদান করা রাহিল্লাহ সাক্ষ্য প্রদান করা মোহাম্মদ রসুল্লাহ তারপরে সলাৎ কায়েম করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাকাত দেওয়া জাকাতের ইবাদত হচ্ছে অর্থ দিয়ে সেটাও আমল হ্যাঁ সেটা হচ্ছে অন্তরের কাজ না সেটা কর্মের কাজ জাকাত দিচ্ছেন আপনি বের করছেন আর দিচ্ছেন হ্যাঁ আখজন ও আতাউন একজন নিচ্ছে আরেকজন দিচ্ছে এটা হচ্ছে জাকাত আর শ্যাম সেটা হচ্ছে শারীরিক এবাদত হজ সেটাও শারীরিক প্লাস আর্থিক এবাদত তো এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ তাহলে ইসলামের সম্পর্ক কিসের সাথে অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলির সাথে আর ইমানের সম্পর্ক হচ্ছে কলব হৃদয়ের সাথে যখন একসাথে দুটো ব্যবহার হবে তখন অর্থ আলাদা আলাদা হবে এখানে একসাথে যেহেতু দুটো এসছে সেজন্য ইসলাম বাহ্যিক কাজগুলিকে বলা হয়েছে আর ইমান বলা হয়েছে আভ্যন্তরীণ কাজগুলিকে তারপরে কি হাদিস আছে বের করেন তা আমাকে তো খুঁজতে হবে অনেক মানে লম্বা আলোচনা এতে আছে বুনিয়াল খামসে শেষ করা যাবে এটা ছেড়ে দেবো আজকে কত কোথায় যে আছে পেয়ে গেছি সারা আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন ওমার বিন খত্তাব রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন ওমারের কনিয়ত হ্যাঁ বর্ণনা করছেন তাহলে প্রথম দুটি হাদিস ওমর রাজি আল্লাহ বর্ণিত ছিল তৃতীয় হাদিস তার ছেলে থেকে যে তিনি বলছেন সামিয়তুল নবী এখন আমি নবী করিম বলতে শুনেছি বনিয়াল ইসলাম আল্লাহ ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর আর এই পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে জিবরা আলী ইসলামের হাদিস ওই হাদিসটিকে হাদিসে আলী বলা হয় কারণ জিবরা আলী ইসলাম ইসলাম ইসলামকে জিজ্ঞেস করেছিলেন এর জন্য তো ওখানে যে পাঁচটি বিষয় উল্লেখ হচ্ছে এই এখানেও সেই পাঁচটি জিনিস রয়েছে এগুলি হচ্ছে তাহলে ইসলামের কি হ্যাঁ? আর কান বা স্তম্ভ খুঁটি প্রথমটি হচ্ছে শাহাদাতি আল্লাহ এলাহ ইল্লাহ এলাহ ইল্লাহর শাহাদাত দেওয়া আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথার শাহাদাত দেওয়া শাহাদাত শুধু মুখের কাজ কাজটি মুখের ঠিক না কিন্তু শুধু মুখের কাজ যথেষ্ট না তার সাথে আর কিছু লাগবে অন্তরে বিশ্বাসের সাথে মৌখিক সাক্ষী দিতে হবে তাহলেই সেই শাহাদাত গ্রহণযোগ্য আর না হইলে অন্তরে যদি সেই লাইরাহিল্লাহ না থাকে তার প্রতি বিশ্বাস না থাকে বিশ্বাসবিহীন যদি কেউ যদি সাক্ষ্য প্রদান করে তাহলে সেই সাক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বরং তাদেরকে আল্লাহ কাজে বোন বলেছেন রাজা আকাল মোনাফে কোন কাউল না সাদু ইন্না রসুল তারা শাহাদত দিত রসুল্লাহ শাহাদ দিত আল্লাহ শাহাদ দিত কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ আলম ইন্না কালা রসুল আল্লাহ সাদু আল্লাহ সাক্ষী দিচ্ছেন কিসের ইন্নাল মোনাফেকিনা কথা সত্য থাকা সত্ত্বেও ওদের কথাটা যে ইন্নাকালা রসুল্লাহ হে নবী আপনি নিঃসন্দেহ আল্লাহ রসুল কথাটা কি মিথ্যা কথা মিথ্যা না কিন্তু তাদের কথা আর অন্তরে যেহেতু মিল ছিল না সেই জন্য আল্লাহ তাদেরকে কাজীবন মিথ্যুক বলেছেন সালাতে এবং ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল এর একটু আগে যেমন বললাম যে এই কালেমাতে দুটো বাক্যের শাহাদাত রয়েছে ওয়া ইকামিস সালাত আর সালাত কায়েম করা ওয়াই তাই জাকাত জাকাত প্রদান করা হজ্জিল বাইত বাইতুল্লাহর হজ করা সৌমে রমজান রমজান মাসের সিয়াম পালন করা এখানে হজটাকে আগে উল্লেখ করা হয়েছে আর রমজান মাসের শ্যাম বা সোমকে রোজাকে পরে করা হয়েছে বর্ণনাকারী হয়তো ওইরকম শুনেছেন অথবা নিজে বর্ণনা করতে গিয়ে রেওয়ায়ত বিল মানা অর্থ প্রকাশ করতে গিয়ে এরকম করেছেন এর বিপরীত রয়েছে হজ শেষখানে বয়ান করা হয়েছে এবং সোম রমজান আগে করা হয়েছে ফরজ হওয়ার দিক থেকে যদি দেখা যায় তাহলে সলাতের পরে নামাজের পরে জাকাতের বিধান এসছে আর জাকাতের পরে সে আম রোজার বিধান এসছে আর রোজার পরে হজ হজ সব শেষে হজের বিধান নাজেল হয়েছে এই হাদিসে যেসব আলোচনাগুলি আছে সবগুলি প্রায় প্রথম হাদিসে চলে এসছে আর ওই রকমের আলাদা এমন কোনো আলোচনা নেই শুধু এগুলোকে এখন বলা যেতে পারে যে হুকুমগুলি হুকুম তো সবগুলি ফরজ ঠিক আছে না কিন্তু নামাজ কেউ যদি অবহেলা করে অলসতা বসত ছাড়া অস্বীকার করে নেয় অস্বীকার করে হজও যদি ত্যাগ করে তো কাফের ঠিক আছে কেড়ে হজ হজ যদি অস্বীকারী হয় তাতেও কাফের রোজা যদি অস্বীকার করে কাফের কিন্তু সলাতের ক্ষেত্রে যদি সলাত অবহেলা বা অলসতাই ছাড়ে তবুও সঠিক মতে বড় কাফের যদিও এ বিষয়ে এখতলাফ রয়েছে এখতলাফ হলে যেমন শেখ হুসেন রহমতুল্লাহ আলহ মোতারিক ইসলাম বিধানে বলেছেন যে ফিরে আসতে হবে আল্লাহ এবং রসুল আল্লাহ রসুল আর কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসলে সাহাবাই কালামদের এজমার দিকে ফিরে আসলে দেখা যায় যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সল্লাদ পরিত্যাগকারীকে কাফের শব্দ ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে ফাসেক হ্যাঁ, বা নাফারমান আসি এইরকম কোনো শব্দ ব্যবহার করেননি সুতরাং সালাদ ত্যাগ করা গাফিলতির সাথে হইলেও সেটা হচ্ছে বড় কুফরি আর বাকি অন্যগুলি অস্বীকার করলে বড় কাফের হয় আর সেগুলি ছেড়ে দিলে ছোট কুফুরি হয় কুফুরন্দু না কুফুর আর ফাঁসে কিটা ইসলামের গণ্ডিতে থাকলেও ছোট কুফুরি হইতে পারে আল্লাহর নিয়ামতের নাশকর গুজার হওয়া কোনো প্রশ্ন আছে এখানে আজকের আলোচনা শেষ আর যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন সাল্লাহানা মোহাম্মদ আলী আর আপনি ফতুয়া দিচ্ছেন না কেতাবে লিখা আছে এটা মাসলা কিন্তু এটাকে ফতুয়া বলবেন না ফতুয়া মানে কোনো কিছু ইস্তেফতা মানে জিজ্ঞেস করা আর ফতুয়া আফতা মানে আপনি বল উত্তর দিলেন সেটা ফতুয়া আকিদার ক্ষেত্রে হইতে পারে এবাদতের ক্ষেত্রে যদিও ফিকি মাসলা মাসাইলের ক্ষেত্রে শব্দটি ইউজ করে আজকাল লোকেরা কিন্তু আকিদারও হইতে পারে ফিল মুসলিম ইমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে বিশ্বাস ইমান মানে বিশ্বাস করা আর ইসলাম মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ